গ্রহ রবি চাচ্ছে তারা যিনি সানার ফিরিস তারা গ্রহ রবি চাচ্ছে তারা যিনি সানার ফিরিস তারা ত্রিভুবনের সৃষ্টি সারা তোমার প্রেমী পাগল পারা তোমার প্রেমী পাগল পারা গ্রহ রবি চাচ্ছে তারা যিনি সানার ফেরিস তারা গ্রহ রবি চাচ্ছে তারা যিনি সানার ফেরিস তারা ত্রিভুবনের সৃষ্টি সারা তোমার প্রেমী পাগল পারা তোমার প্রেমী পাগল পারা নদীর পানি কত ঢেউ খেলে যায় কল কল সুরে দূর জানায় পাখিরা যায় উড়ে নীল সীমানায় ডানা মেলে সারাক্ষণ খোঁজে তোমায় হই দিশে হারা হই আপন হারা প্রহর নবী চাচ্ছি তারা জিন সানার ফিরিস তারা গ্রহ রবি চাচ্ছি তারা গ্রহ রবি চাচ্ছি তারা জিন সানার ফিরিস তারা ত্রিভুবনের সৃষ্টি সারা তোমার প্রেমী পাগল পারা তোমার প্রেমী পাগল পারা বর্ষায় বাড়ি ধরা ঝরে অবিরাম নবরূপে সাজে ধরা নয়ন অভিরাম কাননে কাননে ফুল সুরবি ছড়ায় তোমাকে আপন করে পাওয়ার আশায় বর্ষায় বাড়ি ধরা ঝরে অবিরাম নবরূপে সাজে ধরা নয়ন ভিরাম কাননে কাননে ফুল সুরভি ছড়ায় তোমাকে আপন করে পাওয়ার আশায় নিরাশার আশা ছাড়া স্বপ্ন দেখে শুধু তারা গ্রহ রবি চাচ্ছে তারা জিনিসানার ফেরিস তারা ত্রি ভুবনের সৃষ্টি সারা তোমার প্রেমী পাগল পারা তোমার প্রেমী পাগল পারা গ্রহ রবি চাচি তারা যিনি সানার ফিরিস তারা গ্রহ রবি চাচি তারা যিনি সানার ফিরিস তারা ত্রিভুবনের সৃষ্টি সারা তোমার প্রেমী পাগল পারা তোমার প্রেমী পাগল পারা তোমার প্রেমী পাগল পারা তোমার প্রেমী পাগল পারা